কান্দ তুমি কার লাগিয়া হাসো ওরে কার লাগিয়া কান্দ তুমি কার লাগিয়া হাসো যে তোমারে করল জন যে তোমারে করল জন তারে ফুলে আছো আছো ওরে কার লাগিয়া কান্দ তুমি কার লাগিয়া হাসো শ্রবণ বচ কার লাগিয়া কান্দ তুমি কার লাগিয়া হাস ওরে কার লাগিয়া কান্দ তুমি কার লাগিয়া হাস যে তোমারে করিল সৃজন যে তোমারে করিল সৃজন তারেই ভুলে আছো কার লাগিয়া কান্দ তুমি কার লাগিয়া হাসো ওরে কার লাগিয়া কান্দ তুমি কার লাগিয়া হাসো ভুলে গেছো আসল জীবন একদিন তো রসবে মর ভুলে গেছো আসল জীবন কবর তোমার ডাকবে যেদিন কবর তোমার ডাকবে যেদিন সেদিন ভুলে গেছো ওরে কার লাগিয়া কান্দ তুমি কার লাগিয়া হাসো ওরে কার লাগিয়া কান্দ তুমি কার লাগিয়া হাসো বাঁচতে যদি চাহো তুমি বাঁচতে যদি চাহো তুমি তাকেই ভালোবাসো কার লাগিয়া কান্দ তুমি কার লাগিয়া হাসো ওরে কার লাগিয়া কান্দ তুমি কার লাগিয়া হাসো কান্দ তুমি কার লাগিয়া হাসো ওরে কার লাগিয়া কান্দ তুমি কার লাগিয়া হাসো যে তোমারে করল সৃজন যে তোমারে করল সৃজন তারে ভুলে আছো কার লাগিয়া কান্দ তুমি কার লাগিয়া হাসো ওরে কার লাগিয়া কান্দ তুমি কার লাগিয়া হাসো ওরে কার লাগিয়া কান্দ তুমি কার লাগিয়া হাসো পাহাড় সাগর ঝর্ণা নহর সব পেরিয়ে নীল গগনের নীলের মাঝে ডানা ছড়িয়ে পাহাড় সাগর ঝর্ণা নহর সব পেরিয়ে নীল গগনে নীলের মাঝে ডানা ছড়িয়ে পাহাড় সাগর ঝর্ণা নহর সব পেরিয়ে নীল গগনে নীলের মাঝে ডানা ছড়িয়ে মন খেলে যায় নানা ফুলে ফলে যেখানে জোনাকিরা জলে যেখানে জোনাকিরা জল পাহাড় সাগর ঝর্ণা নহর সব পেরিয়ে নীল গগনে নীলের মাঝে ডানা ছড়িয়ে পাহাড় সাগর ঝর্ণা নহর সব পেরিয়ে নীল গগনে নীলের মাঝে ডানা ছড়িয়ে মন খেলে যায় নানা ফুলে ফলে যেখানে জোনাকিরা জলে যেখানে জোনাকিরা জলে স্বপ্নে দেখা স্বপ্ন পুরে ভাসবে আমার চোখে রাত্রি দিবস কাটবে আমার নানা স্বপ্ন দেখে স্বপ্নে দেখা স্বপ্ন পুরে ভাসবে আমার চোখে রাত্রি দিবস কাটবে আমার নানা স্বপ্ন দেখে স্বপ্ন দেখা স্বপ্ন পুরি ভাসবে আমার চোখে রাত্রি দিবস কাটবে আমার নানা স্বপ্ন দেখে রুদিল হাওয়া বয়ে যাও রানের পাখি গেয়ে যাও রুদিল হাওয়া বয়ে যাও রানের পাখির গেয়ে যাও রাবু বসে গাছে ডালে যেখানে জোনাকিরা জলে যেখানে জোনাকিরা জলে পাহাড় সাগর ঝর্ণা নাহর সব পেরিয়ে নীল গগনে নীলের মাঝে ডানা ছড়িয়ে পাহাড় সাগর ঝর্ণা নহর সব পেরিয়ে নীল গগনে নীলের মাঝে ডানা ছড়িয়ে পাহাড় সাগর ঝর্ণা নহর সব পেরিয়ে নীল গগনে নীলের মাঝে ডানা ছড়িয়ে মন খেলে যায় নানা ফুলে ফলে জোনাকিরা জলে যেখানে জোনাকিরা জল পাহাড় সাগর ঝর্ণা নহর সব পেরিয়ে নীল গগনে নীলের মাঝে ডানা ছড়িয়ে পাহাড় সাগর ঝর্ণা নহর সব পেরিয়ে নীল গগনে নীলের মাঝে ডানা ছড়িয়ে যেখানে জোনাকিরা জলে যেখানে জোনাকিরা জলে স্বপ্নে দেখা স্বপ্ন পুরে ভাসবে আমার চোখে রাত্রি দিবস কাটবে আমার নানা স্বপ্ন দেখে স্বপ্নে দেখা স্বপ্ন পুরে ভাসবে আমার চোখে রাত্রি দিবস কাটবে আমার নানা স্বপ্ন দেখে স্বপ্নে দেখা স্বপ্ন পুরে ভাসবে আমার চোখে একটি দিবস কাটে আমার নানা স্বপ্ন দেখলে রোদিল হাওয়া বয়ে যাও কানের পাখি গেয়ে যাও রোদিল হাওয়া বয়ে যাও কানের পাখি গেয়ে যাও রাব বসে গাছে ডালে যেখানে জোনাকিরা জলে যেখানে জোনাকিরা জলে পাহাড় সাগর ঝর্ণা নহর সব গগনে নীলের মাঝে ডানা ছড়িয়ে পাহাড় সাগর ঝর্ণা নহর সব পেরিয়ে নীল গগনে নীলের মাঝে ডানা ছড়িয়ে মন খেলে যায় নানা ফুলে ফলে যেখানে জোনাকিরা জলে যেখানে জোনাকিরা জলে আমায় ঘিরে রবে জান্নাতি যত ফুল আর রবে হুরপুরেরা আনন্দেতে মশগুল আমায় ঘিরে রবে গো জান্নাতে যত ফুল আরো রবে হুর পরেরা আনন্দেতে মশগুল আমায় ঘিরে রবে গো জান্নাতে যত ফুল আরো রবে হুরপুরেরা আনন্দেতে মশগুল পাহাড় ছিঁড়ে ঝর্ণা ধারা সকল কিছুই নয়ন কারা পাহাড় ছিঁড়ে ঝর্ণা ধারা সকল কিছুই নয়ন কারা দিন যাবে সকল ব্যথা ভুলে যেখানে জোনাকি রাজলে যেখানে জোনাকি রাজল পাহাড় সাগর ঝর্ণা নহর সব পেরিয়ে নীল গগনে নীলের মাঝে ডানা ছড়িয়ে পাহাড় সাগর ঝর্ণা নহর সব পেরিয়ে নীল গগনে নীলের মাঝে ডানা ছড়িয়ে মন খেলে যায় না না ফুলে ফলে যেখানে জোনাকি রাজালে যেখানে জোনাকি রাজালে পাহাড় সাগর ঝর্ণা নহর সব পেরিয়ে নীল গগনে নীলের মাঝে ডানা ছড়িয়ে পাহাড় সাগর ঝর্ণা নহর সব পেরিয়ে নীল গগনে নীলের মাঝে ডানা ছড়িয়ে মন খেলে যায় নানা ফুলে ফলে যেখানে জোনাকিরা জলে যেখানে জোনাকিরা জলে যেখানে জোনাকিরা জলে যেখানে জোনাকিরা জলে যেখানে জোনাকিরা জলে